প্রিয় দর্শক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি সোনালী শিশু অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা ধারাবাহিকভাবে যেই বিষয়টি আলোচনা করছিলাম যে শিশুদের বুদ্ধিবৃত্তিক এবং তাদের জ্ঞানগত মেধাগত উৎকর্ষ সাধনের জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো মূলত আমরা আটটি মূলনীতির কথা বলেছিলাম যে আটটি মূলনীতির আলোকে আমাদেরকে সে কাজগুলো করতে হবে সে আটটি মূলনীতির এর মধ্যে আমরা ছয়টি মূলনীতি আলোচনা করেছি আজকে সপ্তম এবং অষ্টম মূলনীতিটি আলোচনা করব সপ্তম মূলনীতি হচ্ছে যে আমাদের শিশুদের জন্যে তাদের বা আমাদের বাসা বাড়িগুলোতে শিশুদের জন্য আলাদা একটা লাইব্রেরি আলাদা একটা বুক কর্নার তৈরি করা আলাদা একটা লাইব্রেরি তৈরি করা যেখানে শুধুমাত্র বুকস ফর দ্য চিলড্রেন শিশুদের জন্য বই থাকবে এরকম একটা কর্নার তৈরি করা দরকার পার্সোনাল একটা লাইব্রেরি আমাদের থাকা দরকার যাতে শিশুরা যখনই মনে চায় সেখান থেকে তারা ভালো বইগুলো দিনের বইগুলো যেখান থেকে তারা শিক্ষা অর্জন করতে পারবে এমন বইগুলো সেখানে তারা পাবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে মূলনীতি কথা বলেছি সেখানে শিশুকে প্রথমে কোরআন শিক্ষা দেয়া তারপর তাকে হাদিস শিক্ষা দেয়া তাকে আরবি ভাষা শিক্ষা দেওয়ার পাশাপাশি তাকে আরেকটি ভাষা শিক্ষা দেওয়ার কথা বলেছি আমরা কিন্তু এই সবগুলোর জন্যে অবশ্যই অবশ্যই একটা মাক্তাবা ইসলামিয়া এলমিয়া একটা একটা ইসলামিক লাইব্রেরি একটা ইসলামিক লাইব্রেরি ফর নলেজ জ্ঞানের একটা ইসলামিক ভুবন সেখানে অবশ্যই থাকা দরকার যেই জ্ঞানের ভুবন থেকে আমাদের এই শিশুরা তার উপর তারা বড় হয়ে উঠবে এবং সেখান থেকে তারা জ্ঞান আহরণ করবে মধু আহরণ করবে এমন একটি বিষয় থাকা দরকার আমরা সালফে সালহীনের মধ্যেও আমরা দেখি যে তারা বই সংগ্রহ করা বই রাখা এই বিষয়ে তারা কাজ করতেন আমরা ইবনে আবিদিনের কথা আগে বলেছি যে ইবনে আবিদিন রাহিমুল্লাহ তার যে এই যে তার লাইব্রেরিতে বিশাল গ্রন্থ থাকতো এগুলো তিনি তার ছেলেকে লক্ষ্য করে বলেছিলেন যে তুমি কি জানো এগুলো কিভাবে অর্জিত হয়েছে আমার বাবা আমাকে বলতেন যে তোমার যে বইটি মনে চায় সেটি তুমি কেন যত টাকা লাগে আমি তা দেব এবং তিনি আমাকে এভাবে কিনে দিতেন তার প্রতি এভাবে আমাকে উদ্বুদ্ধ করতেন এভাবে আমি অসংখ্য বই পড়েছি এবং একটা পাণ্ডিত তার মধ্যে তৈরি হয়েছে তিনি এত বিশাল বড় পণ্ডিত তিনি পরিণত হয়েছেন হাসিয়া ইবনে আবেদিন এটা অত্যন্ত অত্যন্ত বিখ্যাত ফিকের একটি গ্রন্থ এবং অন্যদিকে আমরা দেখি যেমন আব্দুল ইবনে সালাম রাদি আল্লাহ তালান এটা সাহাবিদের এবং তাবেঈদের যুগে দুইটি বিষয় আমরা একটু আলোচনা করছি আব্দুল ইবনে সালাম রাদি আল্লাহ আনহু তিনি তার পিতা সালাম রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে কলা দাফা ইলাইয়া আবি বুদাইল ইবনে ওয়ারাকা কিতাবান যে আমার পিতা বুদাইল ইবনে ওয়ারাকা আমাকে একটি কিতাব আমাকে একটি গ্রন্থ একটা বই দান করেন ফাকলা এবং বলেন ইয়া বুনাইয়া হে সন্তান হাজা কিতাব রসুল্লাহ এটা হচ্ছে রসুল্লাহ আসলামের কিতাব রাস রাসুল আসলামের চিঠি অথবা রাসুল আসলামের কথাগুলো লেখা এরকম কোনো গ্রন্থ সুবিহি অতএব তোমরা এটি এর মাধ্যমে মানুষকে তোমরা কি করবে ওসিয়ত প্রদান করে মানুষকে পরামর্শ দেবে ফালান তাজু অতএব যতক্ষণ এই গ্রন্থটি তোমাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কি থাকবে তোমরা ভালো থাকবে তোমরা কল্যাণের উপর থাকবে অতপর তিনি পুরো হাদিসটি বর্ণনা করেন সেখানে ছিল যে আন্নাল কিতাবা বেখত্তে আলী রাদি আল্লাহ তালানু আলী রাদি আল্লাহ তালানুর হাতে লিখিত ছিল সেই গ্রন্থটি ছোট্ট গ্রন্থ সেখানে কিছু হাদিস নিশ্চয় রাসুল ইসলামের লিখিত ছিল এটি তিনি বললেন যে এইগুলো তুমি তোমার কাছে রাখবে এবং এটি দিয়ে দিয়ে তুমি তোমরা মানুষকে ওয়াজ নসিহত পরামর্শ প্রদান করবে তাতে কিন্তু আমরা দেখছি যে একটা পার্সোনাল লাইব্রেরির মতো কিন্তু ছোট্ট কিছু বই থাকা এরকম এক দুইটি বই তাদের কাছে অথবা দুই চার পাঁচটি দশটি বই তাদের কাছে ছিল যেগুলো তারা মাঝে মাঝে স্টাডি করতেন এবং সেগুলোর উপর ভিত্তি করে মানুষকে তারা আলোচনা করতেন একইভাবে সামুর বিন জুন্দুবরদি আল্লাহ তালাহ তিনি নিজে কদ জামা হাদিস ক্যাসিরাফি ফি নুসখাতিন ওয়ারিসাহা ইবনুহু সুলাইমান একটা নুসখা তিনি সেখানে একটা একটা বই তিনি পাণ্ডুলিপি তৈরি করেছেন যে পাণ্ডুলিপি ব্যতী তিনি হাদিসগুলো লিখে রাখতেন এবং তার মৃত্যুর পরে তার ছেলে সুলাইমান রাহেমাহুল্লাহ তিনি এই গ্রন্থের মালিক হন রাহা আনহু তিনি এখান থেকে হাদিস বর্ণনা করতেন ওহিয়া আলা মা ইয়াজুন্নু আর রিসালা আল্লাতি বাসাহা সামুরা ইলা বেনি মনে করা হয় যে সামুরা বেনচন্দ্র রাজি আল্লাহ তালাহ তার সন্তানদেরকে যে রিসালাটা দিয়েছেন বলে পরিচিত এলমি অঙ্গনে এটি মূলত সেটি ওয়াহি আল্লাতি ইয়াকুল ফিহা ইবনে সিরেন মনে হয় ইবনে সিরেন এই গ্রন্থ সম্পর্কে বলেছিলেন যে ফি রিসালাতি সামুরা ইলা বানিহি এলমুন ক্যাসির যে সামুরা বিন জুন্দুব আল্লাহ তালাহ তার ছেলেকে যে রিসালাটা যে ছোট্ট পুস্তিকাটা পাঠিয়েছেন তার মধ্যে বহু জ্ঞান রয়েছে তার মধ্যে অনেক অনেক অনেক জ্ঞান তার মধ্যে রয়েছে এটি দিয়ে নিশ্চয়ই তিনি বোঝাতে চেয়েছেন যে হজরত সামরবিন বিন জুন্দুব যে গ্রন্থটি রচনা করেছেন ইসলামের কথা এবং তার হাদিস ইত্যাদিকে নিয়ে সেটি মূলত এটি এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে যে আমাদের সন্তানদের জন্য কোনো গ্রন্থ রেখে যাওয়া গ্রন্থ লেখা গ্রন্থর গ্রন্থাগার তৈরি করা পাঠাগার তৈরি করা লাইব্রেরি তৈরি করা ছোট্ট বুক কর্নার তাদের জন্য তৈরি করা এটি কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে এমনিতে একজন কিন্তু পণ্ডিত হয়ে ওঠে না আপনি দেখবেন যে যেই পরিবারের পিতা তিনি অনেক বই পড়েন এবং অনেক তার পার্সোনাল লাইব্রেরি আছে সেখানে তিনি পড়াশোনা করেন লেখালেখি করেন সেই পরিবারের সন্তানরাও কিন্তু সেই ধাঁচেই তারা তৈরি হয় অতএব এমনিতে একজন ব্যক্তি পণ্ডিতে সাহিত্যিকে কবিতে দার্শনিকে বুদ্ধিজীবীতে পরিণত হন না যদি না তার পরিবারে তার কোনো আছর না থাকে আমরা আল ইমাম শহীদ হাসান আল বান্না রাহেমহুল্লাহকে দেখি যে তিনি তার গ্রন্থ আনজাউল ওয়াসা ইলফি তারবিয়াতিনাস তারবিয়া ইসলামিয়া খালিসা এই গ্রন্থে তিনি বলেন খুবই চমৎকার একটি বক্তব্য তিনি হচ্ছেন যত ছোটই হোক না কেন আমি গুরুত্ব আরোপ করছি যে প্রত্যেকের বাড়িতে এরকম একটি ছোট্ট মাকতাবা ছোট্ট একটি গ্রন্থাগার থাকুক ইল্লা আন্না কুতুবাহা তোখতার যে তার গ্রন্থগুলো এখানে এই মাক্তাবা ছোট্ট যে গ্রন্থাগারে গ্রন্থাগারে যে বইগুলো থাকবে এগুলো হচ্ছে আর তারিখ আল ইসলাম ইসলামের ইতিহাস ওয়া তারাজিমুসালফ সালফে সালহিনের জীবনী ও কুতুবুল আখলাক আখলাকের আমাদের নৈতিক চরিত্র সংক্রান্ত বই ওয়াল হেকাম এবং পাণ্ডিত্য সংক্রান্ত বই ওয়ার রেহলাত আল ইসলামিয়া ইসলামের যে ভ্রমণ ট্যুর ইত্যাদি মুসলিমের বিভিন্ন জায়গায় যে তারা সফর করেছে সে সফরনামা ওয়াল ফতোহ বিজয় বায়নামা ওয়ানাহা ইত্যাদি ওয়ালা ইনকানাত সৈদালিয়াতিল মঞ্জিল যদি বাসায় সৈদালিয়া একটি ছোট্ট ছোট্ট একটি ফার্স্ট এইড বক্স অথবা আমরা বলি যে দ্রুত চিকিৎসার জন্য যদি আমাদের কিছু সরঞ্জাম থাকা জরুরি হয় শরীরের চিকিৎসার জন্য যে আপনার ছোট্ট একটা ফার্স্ট এইড বক্স আছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে যখনই প্রয়োজন হয় দ্রুত যাতে এই ওষুধগুলো ব্যবহার করা যায় ফাল মাকতাবাতুল ইসলামিয়া দরুরাতুল ইসলাহিল উকুল তাহলে আমাদের জ্ঞান আমাদের বুদ্ধিকে আমাদের শরীর এর শরীরকে সুস্থ রাখার জন্য যেমন একটা ফার্স্ট এড বক্স থাকে তেমনিভাবে একটা মাকতাবা একটা লাইব্রেরি থাকা দরকার আমাদের মনকে আমাদের আত্মাকে আমাদের জ্ঞানকে আমাদের বিবেককে মেধাকে পরিশুদ্ধ রাখার জন্য ওয়াই ইউহাউ ইয়াহুল আল আবওয়ান দুন তাসাররুব কুতুব আল হাজিলা ওয়াসহুফ আল মাজিনা ইলা ইবনিহিমা লা বিল মানআ ওয়াত তাহদীদ এবং পিতামাতারা সন্তানদের কাছ থেকে জোর জবরদস্তি করে খারাপ ম্যাগাজিন পত্রিকা অথবা খারাপ বই এগুলো না নিয়ে বরং তাদেরকে কারণ এগুলো যদি তাদের কাছ থেকে জোর জবরদস্তি করে অথবা তাদেরকে হুমকি দিয়ে ধমক দিয়ে তাদেরকে তাদেরকে শাসন করে কড়া কথা বলে এগুলো যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় তাহলে এটি তাদের ওই জাতীয় বই ওই জাতীয় গ্রন্থ ওই জাতীয় ম্যাগাজিন ওই জাতীয় পত্রিকা ইত্যাদির প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেবে বরং তারা আরও প্রয়োজনীয় আরও গুরুত্বপূর্ণ আরও কল্যাণময় ইসলামিক গ্রন্থগুলো তাদের সামনে দেবেন এবং এগুলোর প্রভাবেই তারা ওগুলো থেকে বিরত থেকে তারা তারা ইসলামিক যে নলেজ নলেজের প্রতি তারা ধাবিত হবে এই কথা অত্যন্ত চমৎকারভাবে হাসানুল বান্না শহীদ হাসান বান্না রাহিমহল্লা তার এই গ্রন্থ উল্লেখ করেছেন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সন্তানদের জন্য এরকম একটা ছোট্ট লাইব্রেরি আমাদের প্রত্যেকের তৈরি করা দরকার এক্ষেত্রে অষ্টম যে মূলনীতিটি আমরা বলতে চাচ্ছি সপ্তম মূলনীতি আমরা বললাম তার ছোট্ট একটি লাইব্রেরি থাকতে হবে অষ্টম মূলনীতি হচ্ছে যে আমাদের সন্তানদের সামনে আমাদের সালফে সালেহীন তারা কিভাবে জ্ঞান অর্জন করেছেন কতটা কষ্টের সাথে তারা জ্ঞান অর্জন করেছেন কতটা আন্তরিকতার সাথে তারা কোন পদ্ধতিতে জ্ঞান অর্জন করেছেন তাদের জীবনীগুলো আমাদের শিশুদের সামনে উল্লেখ করা দরকার কারণ আমরা এর আগে বলেছি যে এই এই ঘটনা তাদের সামনে গল্প তাদের সামনে বর্ণনা করা এটি তাদের চরিত্রকে তাদের মেধাকে তাদের চিন্তা চেতনাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করে অতএব আমরা যদি চাই যে আমাদের শিশুরা কোনো একটি স্থান থেকে একটা জায়গা থেকে একটা পয়েন্ট থেকে নির্ধারিত একটা বিন্দু থেকে তারা বড় হয়ে উঠুক একটা দিক নির্দেশনা নিয়ে তারা সামনে এগিয়ে যাক তাহলে তাদের সামনে আমাদের এই জীবনীগুলো ঘটনাগুলো বর্ণনা করা দরকার যে ঘটনাগুলোতে রয়েছে কিভাবে আমাদের সালফে সাহলিন আমাদের পূর্বপুরুষগণ আমাদের আমাদের পূর্বের যে সকল দিনদার লোকেরা যারা গত হয়েছেন স্কলাররা যারা গত হয়েছেন তারা কিভাবে জ্ঞান অর্জন করেছেন তারা কিভাবে কোরআন কীভাবে হাদিস তারা শিক্ষা অর্জন করেছেন কীভাবে তারা আরবি ভাষা শিখেছেন কীভাবে তারা অন্যান্য ভাষা শিখেছেন কীভাবে তারা জ্ঞানে অন্যান্য ব্রাঞ্চে তারা তারা কন্ট্রিবিউট করেছেন সেই বিষয়গুলো আমরা তার সামনে উল্লেখ করা দরকার যেমন সুফিয়ান ইবনু ওয়াইনা তিনি জ্ঞান অর্জনের ক্ষেত্রে তার নিজস্ব বিষয়টি আমরা বলি খতিব আল বাগদাদি রহমুল্লাহ আহমদ ইবিন নদর আল হেলালি থেকে বর্ণনা করছেন যে আমি আমার পিতাকে বলতে শুনেছি যে একবার আমরা সুফিয়ান ইবনু ওয়াইনার মাজলিসে আমরা ছিলাম তার বৈঠকে আমরা ছিলাম তখন তিনি একজন শিশুর দিকে তাকালেন যে শিশু মসজিদে প্রবেশ করলো জ্ঞান অর্জনের জন্য ফেকানা মিন আহ আহরুল মজলিসে তাহাওয়ানুবিহি তখন ওইখানে তার সামনে সুফিয়ান ওয়াইনার সামনে যারা অনেক বিজ্ঞ পণ্ডিতরা যারা ছিল তারা এই শিশুটিকে দেখে তারা একটু হেসে উঠল এবং তাকে তুচ্ছতা ছিল করে ছোট মানুষ আপনার এত বড় বিখ্যাত আলোচনায় এত পাণ্ডিত্যপূর্ণ আলোচনা সে কি করবে তখন সুফিয়া ইবনে ওয়াইনা রাহেমহল্লা তিনি এই আয়াতটি উল্লেখ করে তাদেরকে সতর্ক করে দিলেন যে ক্যাজায়ালিকা কুন তুমিন কবলু ফামান্নাল্লাহ আলাইকুম যে ইতিপূর্বে তোমরাও এরকম ছোট ছিলে এবং তোমরাও হয় তোমরা বয়সে ছোট ছিল তোমার জ্ঞানে তোমরা ছোট ছেলে আল্লাহ অনুগ্রহ করে তোমাদেরকে বড় করেছেন জ্ঞান এবং তোমাদের শরীরের দিক থেকে এবং তারপরে তিনি বললেন হে নজর নজরকে লক্ষ্য করে বললেন হে নজর তুমি মনে রেখো যে আমিও কোনো এক সময় আমার বয়স যখন দশ ছিল তখন আমি পাঁচ পাঁচ হাতের হচ্ছে কম লম্বা ছিলাম আমার চেহারাটা খুবই চিকন এবং ধারালো সুচালো ছিল আমি খুবই রুগ্ন ইত্যাদি ছিলাম আমার জামা কাপড় ছিল খুবই ছোট আমার অবস্থা অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল না পরে আল্লাহ সুবাহানুমতাল অনুগ্রহ করলেন অনুগ্রহ করে তিনি আমাকে জ্ঞান প্রদান করলেন আমি যখন ইমাম জোহরি আমর এবনে দিনের ইত্যাদি এরকম বড় বড় পণ্ডিতদের মজলিসে যখন আমি যেতাম তখন অন্যান্যরা আমাকে দেখে হাসতো কিন্তু যখন আমি যেতাম তখন সেখানকার মজলিসে বড় বড় পণ্ডিত যারা থাকতো তাদেরকে লক্ষ্য করে এই সকল পণ্ডিতরা এই সকল বিখ্যাত স্কলাররা তারা বলতেন আউ সিউল ইশাইখিস সগির এই ছোট শেখের জন্য ছোট পণ্ডিতের জন্য ছোট পণ্ডিতের জন্য তোমরা জায়গাটিকে প্রশস্ত করে দাও তার জন্য জায়গা ছেড়ে দাও এভাবে আমি জ্ঞান অর্জন করেছি এই কথা বলেই ইবনে সুফিয়ান ইবনে ওয়াইনা তিনি হেসে দিলেন এবং তার সামনে যারা ছিল তারা প্রত্যেকে হেসে দিলেন এ হচ্ছে ছোটদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাদেরকে তাদেরকে পথ নির্দেশনা দেয়া যে না তাদেরকেও আগ্রহ নিয়ে জ্ঞান অর্জন করতে হবে মালিক ইবনে আনাসরদি আল্লাহ তালহ তিনি কিভাবে জ্ঞান অর্জন করেছেন মালিক ইবনে আনাসরদি আল্লাহ তালহ তিনি বলেন যে আমি একবার আমার মাকে বললাম যে আজ আজহাবু ফাকতুবুল আলমা আমি চাই আমি জ্ঞান অর্জন করতে চাই আমি জ্ঞান লিখবো আমি যা শুনি যা জানি এগুলো লিখবো তখন তিনি আমাকে বললেন আসো এবং তিনি আমাকে জ্ঞানের একটা পোশাক পরিয়ে দিলেন জ্ঞানের পোশাক মানে হচ্ছে আমরা যে আল খেল্লার মতো করে দেখি যে শেখরা অথবা স্কলাররা খতিবরা তারা যেরকম পড়েন এবং এটার একটা অংশ তিনি আমার মাথার উপরে উঠিয়ে দিলেন এবং তারপরে তিনি আমার মাথায় একটা পাগড়ি পরিয়ে দিলেন তারপরে তিনি বলেন যাও এখন তুমি জ্ঞান অর্জন করো এবং আমি তারপরে তিনি বললেন যে ওয়াকান তাকুল তিনি আমাকে বলতেন যে এ দাহাব ইলা রবি আতা ফ্যাত আল্লামিন আদাবিহি কবলা এলমিহি তুমি রবিয়ার কাছে যাও রবিয়ার কাছে গিয়ে তার জ্ঞান অর্জন তার কাছ থেকে জ্ঞান অর্জন করার আগে আদব তার কাছ থেকে শিক্ষা অর্জন অর্জন করো এভাবে তিনি বললেন যে আমি আসতাম নাফের কাছে এবং নাফে তখন অনেক বড় স্কলার আমি খুবই ছোট মানুষ তিনি আমাকে আমাকে জ্ঞান আমাকে তিনি শেখাতেন ফজরের পরে তিনি লম্বা সময় ধরে তিনি আমাকে শেখাতেন তখন কেউ আর তার কাছে আসতো না এইভাবে তারা কষ্ট করে মালিক ইবিন আনাস আল্লাহ তালানহু তারা জ্ঞান অর্জন করতেন ইমাম শাফি রাহেমুল্লাহ তিনি কিভাবে জ্ঞান অর্জন করেছেন তার জ্ঞান অর্জনে তারা বাবা যখন মারা যায় তখন তার বয়স দুই অথবা পাঁচ তার তারপরে তিনি শিক্ষা অর্জন করেন তার মা তাকে নিয়ে যান দূর দূরান্তে বিভিন্ন জায়গায় তিনি জ্ঞান অর্জন করেন তিনি কোরআন মুখস্থ করেন তিনি হাদিস মুখস্থ করেন এবং তিনি নিজেই বলছেন যে আমার কোনো সম্পদ টাকা পয়সা ছিল না যখন আমি জ্ঞান অর্জন এর জন্য যখন আমি ব্রত হই ওয়াকানাত সিন্নহু মিন সালাসে আশরা সানা যখন তার বয়স তেরো তখন তিনি বলেন আজ হবু ইলা দেওয়ানি আস্তাহিবু আজহুরা যে আমি বিভিন্ন জায়গায় যেতাম ওই যে যারা যারা কাগজ লেখে এরকম লেখকদের কাছে যেতাম গিয়ে তাদের কাছ থেকে লেখার কাগজগুলো আনতাম যে কাগজগুলো তারা এক পিঠে লিখেছে অন্য পিঠ যে খালি থাকতো ওই পিঠে তখন আমি লিখতাম লিখে লিখে লিখে লিখে আমি পড়াশোনা শিখেছি এইভাবে ইমাম শাহি রহেমউল্লাহ তিনি তার পড়াশোনা অর্জন করেছেন এতটা কষ্ট করে ইমাম শাহি রহেমউল্লাহ পড়াশোনা অর্জন করেছেন অতএব আমরা আমাদের সন্তানদেরকে এভাবে বলতে হবে যে আমরাও যাতে পড়াশোনা অর্জন করার ক্ষেত্রে যাতে যাতে আমাদের দৃষ্টিভঙ্গি থাকে যে যত কষ্টই হোক না কেন পড়াশোনা আমাদেরকে অর্জন করতেই হবে আমরা শুধুমাত্র অনেক কিছু পেলেই আমরা পড়াশোনা অর্জন করব জ্ঞান অর্জন করব তা কিন্তু নয় জন্য ইমাম বখাই রহমউল্লাহ তিনি বলতেন ইয়া গোলাম ইত্তাকিল্লাহ ওয়ালা তুৎফি ইমাম ইমাম বুখাই জ্ঞানের পাণ্ডিত্য দেখে তার শিক্ষক ইমাম মালিক রাহেমউল্লাহ তিনি তাকে একবার বললেন যে হে হে শিশু হে হে শিশু হে বালক ইমাম বোখা ইমাম শাফিকে রক্ষ যে আল্লাহকে রক্ষ আল্লাহকে তুমি ভয় করো এবং আল্লাহ তোমাকে যে নূর দিয়েছেন এই নূরকে তুমি তো এই নূরকে তুমি অপরাধের মাধ্যমে আল্লাহর পাপাচারীর তার মাধ্যমে তুমি তোমার এই নূরকে এই জ্ঞানকে তুমি নিষ্প্রভ করে দিও না আল্লাহ সুবহানত বলেছেন অমাল্লাম ইয়াজাদিল্লাহ নূরান ফামালাহু মিন নূর আল্লাহ যদি কাউকে জ্ঞান না দেন নূর না দেন আলো না দেন তাহলে সেই আলো অর্জন করা কারো পক্ষে সম্ভব নয় অতএব এখানে শাফি রহমুল্লাহ তার জীবনী থেকে আমরা আমাদের সন্তানদেরকে কথা বলতে পারি যে জ্ঞান অর্জন করতে হলে পাপাচার মুক্ত জীবন যাপন করতে পারে তাহলে আল্লাহ সুবাহানুতালা জ্ঞান দান করবেন আহমদ ইবনে হাম্বল রাহিমহুল্লাহ তিনি তার ছোটবেলায় তিনি কোরআন মুখস্থ করেন এবং তিনি লেখা এবং পড়া শেখান তারপরে তিনি তিনি বিভিন্ন জায়গায় যেতেন তিনি সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি জ্ঞান অর্জন করার চেষ্টা করতেন তিনি নিজে বলছেন যে কুন্তু আনা গোলাইম আখতালিফ ইলাল কুত্তাবে আমি বিভিন্ন লেখকদের কাছে বিভিন্ন পণ্ডিতদের কাছে বিভিন্ন শিক্ষালয়ে আমি যেতাম এবং আমি তা যখন আমার বয়স চোদ্দ তখন আমি মোটামুটি জ্ঞান এর পাণ্ডিত্য মোটামুটি আমি অর্জন করে ফেলি তিনি ইমাম আহমেদ ইবিন হাম্বল তিনি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তিনিও খুব ইয়াতিম ছিলেন তার মা বহু কষ্ট করে তাকে শিক্ষা অর্জন করায় তাকে তাকে পড়াশোনা করায় আমরা ইমাম আবু ইউসুফ রাহেমুল্লাহ ইমাম আবু হানিফ রাহেমুল্লাহর তার তার ছাত্র তার কথা বলছি যে তিনি এতটা গরিব ছিলেন যে তার মা অন্য বাসায় কাজ করতেন এবং তাকে নিয়ে মাঝে মাঝে যেতেন কিন্তু আবার তিনি মাঝে মাঝে তাকে নিয়েই এবং আবু হানিফার কাছে আসতেন এখানে কিছুক্ষণ বসিয়ে রেখে তাকে নিয়ে আবার অন্য বাসায় যেতেন সে বাসায় তিনি কাজ করতেন এবং আবু ইউসুফকে কাজ করতে তিনি আবু হানিফ রাহমুল্লাহ যখন এরকম দেখলেন তখন তাকে জিজ্ঞেস করলেন আর তার মাকে তাকে বললেন যে আপনি যদি আমাকে এই ছেলেকে কাজ করতে না দেন তাহলে আমি কিভাবে তাকে খাওয়াবো আমার অবস্থা এই তো তখন ইমাম আবু হানিফা রাহমুল্লাহ তাকে বলেছিলেন যে আপনার ভয় করার কোনো কারণ নেই আপনার এই সন্তান দুধে ভাতে অর্থাৎ অনেক মর্যাদাকর জীবন যাপন করবে এত সুন্দর খাবার সে খাবে এত মর্যাদাকর খাবার সে খাবে তৎকালীন আরবের দুধ দিয়ে তৈরি এক ধরনের খাবার কথা তিনি বললেন যে এই খাবার সে খাবে যে খাবার অন্য কারো এটা রাজা বাচ্চাদের খাবার তার সাধারণ মানুষের খাবার সাধারণ মানুষেরই খেতে পারবে না এবং পরবর্তীতে ইমাম আবু হানিফা কিছুদিন পরপরই তাকে একশোটি করে করে দিরহাম তাকে গোপনে প্রদান করতেন এবং বলতেন যাও এটি তুমি খরচ করো এবং তুমি আমার মজলিসে আমার এই আলোচনায় আসবেই কখনো তুমি এটি ছাড়বে না এবং সত্যিকার অর্থে তা হলো যে তিনি প্রতি তিনি একশো দিন দিনার তার কাছ থেকে একশো দিরহাম তার কাছ থেকে মাঝে মাঝে নিয়ে যেতেন এগুলো খরচ করতেন যখন শেষ হতো তখন আবার ইমাম আবু হানিফা তাকে দিতেন এইভাবে আবু ইউসুফ রাহিমুল্লাহ বিখ্যাত পণ্ডিতে পরিণত হয়েছেন এবং আবু ইউসুফ রাহিমুল্লাহ তিনি নিজে বলছেন যখন খলিফা হারুন রশিদের সময় যখন তাকে চিফ জাস্টিস বানানো হলো তখন খলিফ হারুন রশিদ একবার আবু ইউসুফকে ডেকে নিয়ে গেলেন রাজপ্রাসাদ এবং বলেন চলুন একসাথে খাই এবং তার জন্য এমন কিছু যে মিষ্টি দুধ দিয়ে মিষ্টি জাতীয় খাবার বানিয়ে নেওয়া হলো এগুলো দেখে আবু ইউসুফকে হারুন রশিদ বললেন যে চলুন আমরা খাই এটা এত মজাদার খাবার যেটি বানানো সম্ভব নয় খুব কম এটা বানানো যায় এবং খুব রেয়ার প্রজাতির খাদ্য আমরা চলুন এটা খাই তখন আবু ইউসুফ বললেন এটা খাবার কি তখন তিনি যখন খাবারের নাম বলেন আবু ইউসুফ তখন হেসে দিলেন হেসে দিলে খরিফা হারুন রশিদ বললেন আপনি কেন হাসলেন তখন তিনি ঘটনা বর্ণনা করলেন যে আবু হানিফা ওই সময় আমাকে এই কথা বলেছিলেন তখন হারুন রশিদ বলেছিলেন যে হ্যাঁ আসলে পণ্ডিতরা যারা দিনদার তারা কানা ইয়াংজুরু বে আইনি আকলিহি মালা ইয়ারাহু বে আইনি রাসি এবং আবু হানিফা এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি তার বুদ্ধির জ্ঞান দিয়ে এমন কিছু দেখতেন যেটা তার মাথার চোখ দিয়ে বুদ্ধির চোখ দিয়ে তিনি দেখতেন মাথার চোখ দিয়ে যেটা দেখা যায় না সাধারণত মোহাম্মদুল হাসান সাইবানি রহমুল্লাহ তিনিও জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তিনি খুবই কষ্ট করে তিনি জ্ঞান অর্জন করেছেন তিনি জ্ঞান অর্জন করতে গিয়ে তার খাদ্য একেবারেই ছিল না খাদ্য পানীয় ছাড়াই তার তাকে বহুদিন চলতে হতো এবং তিনি জ্ঞান অর্জন করতেন এবং এমন একটি অবস্থা হলো যে তিনি বিশাল বড় পণ্ডিতে তিনি পরিণত হলেন আমরা দেখি ইমাম ইবনুল জাউজি রহমুল্লাহ তিনি জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি গরিব ফ্যামিলির সন্তান ছিলেন যে তিনি শুকনো রুটি নিয়ে যেতেন এবং রুটি নিয়ে তিনি জ্ঞান অর্জনের পাশাপাশি ওই রুটি খেতেন তিনি বলতেন যে আমি যখন রুটি খেতাম তখন একটু পানি দিয়ে না খেলে আমি এটি খেতে পারতাম না নদীর পাড়ে বসে নদীর পানি দিয়ে আমি চুবিয়ে চুবিয়ে এই রুটি খেতাম এভাবে তিনি জ্ঞান অর্জন করেছেন ইবনে সিনা রহমুল্লাহ তিনি জ্ঞান অর্জন করেছেন জ্ঞানের এমন কোনো শাখা নেই দশ বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন তিনি তিনি অন্যান্য শাস্ত্র মুখস্থ করেন তিনি উসুলুদ্দিন মুখস্থ করেন তিনি অ্যাকাউন্টিং মুখস্থ করেন তিনি ম্যাথমেটিক্স মুখস্থ করেন তিনি তারপরে আলজেব্রা ইত্যাদি তিনি মুখস্থ করেন এরপরে তিনি আলিমুল মান্তেক এবং তিনি অন্যান্য যে সকল জ্ঞানের যে সকল ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চ তিনি অর্জন করেন পরবর্তীতে তার বয়স যখন তেরো চোদ্দ তখন তিনি এল মুত্তিব অর্থাৎ বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রে তিনি এমন বুৎপত্তি অর্জন করেন যে তার মতো চিকিৎসা শাস্ত্রের বুৎপত্তি অর্জন করার মতো মানুষ এই পৃথিবীতে এখনও জন্মগ্রহণ করেনি এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ইবনে সিনা রাহেমহল্লা তিনি তিনি এরকম করতেন যে তিনি মাসালা মাসাইলের ক্ষেত্রে তিনি গবেষণা করতে গিয়ে এমন হতো যে কখনো কখনো তিনি একটি মাসালার যখন সমাধান তিনি দিতে না পারতেন তখন তিনি দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এই মাসালাটি সমাধান তুমি আমাকে করার যোগ্যতা দান করো এবং মাসালাটি তার জন্য সমাধান হয়ে যেত প্রিয় দর্শক আমরা শেষ করে দিচ্ছি সর্বশেষ একটি কথা বলে যে আমাদের শিশুদেরকে সাহবাই কেরামদের বা এই যে পূর্ববর্তী স্কলারদের গল্প শুনিয়ে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে যে তারাও যাতে এরকম ব্যক্তিত্বে তারা পরিণত হয় আমরা জাহিদিন সাবেদ রাহিমুল্লার কথা বলেছি এর আগে মোসাদেকে হাকেমে জাহিদিন সাবেতের কথা বলা হয়েছে যে বোয়াসের যুদ্ধ যখন সংগঠিত হয় তখন আমার বয়স মাত্র ছয় রসলাম মদিনায় হিজরত করার আগে আর রাসুল্লাহ সাল আলী আসলাম মদিনায় হিজরত করার পাঁচ বছর আগে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল যাই হোক তিনি বললেন যে রাসুল্লাহ সাল্লাম মদিনায় আসলেন তখন আমার বয়স মাত্র এগারো আমাকে রাসুলের কাছে নিয়ে যাওয়া হলো এবং লোকেরা বলল আমি হচ্ছে খাজরাজি একজন সন্তান আমি এর মধ্যে ষোলো সতেরোটি সুরা মুখস্থ করেছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বদরের এবং ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে দেননি কিন্তু আমি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এরপর রাসুল ইসলাম আমাকে বিভিন্ন কাজে তিনি অংশগ্রহণ করতে দেন তিনি আমাকে কোরআন লেখা তিনি আমাকে কোরআনের শিক্ষা এবং অন্য ভাষাগুলো শিক্ষা করার জন্য বলেন আমি এগুলো সব অর্জন করি খন্দকের যদি তিনি আমাকে প্রশংসা করেন যে আম্মা ইন্নাহু নেমাল গোলাম কত সুন্দর বালক এই তো আমি এই সকল বিষয়ে জ্ঞান অর্জন করেছি আমি এই সকল বিষয়ে জ্ঞান অর্জন করার পর আমি রাসুল্লাহ সাল আলি ওসাল্লামের অনুপ্রেরণায় আমি পরবর্তীতে দিন কোরআনের কাজ করেছি আমি এছাড়াও আমি অন্য ভাষাগুলো শিখে সেইভাবে দিনের অনেক কাজ আমি করেছি এই অনুপ্রেরণা যদি আমাদের সন্তানগুলোকে আমরা দিতে পারি তাহলে সন্তানরা ইনশাআল্লাহ হয়তোবা জাহেদিন সাবেদ অথবা আবু ইউসুফ অথবা মোহাম্মদ হাসান শেবানী অথবা আহমদ ইবনে হাম্বল মালিক ইবনে আনাস এরকম ব্যক্তিত্বে তারা পরিণত হবে ইনশাআল্লাহ আল্লাহ সুহানুমাতলা আমাদের সন্তানগুলোকে সেইভাবে পরিণত করা তৌফিক আমাদেরকে দান করুন এ কথা বলে ইনশাল্লাহ আমরা আজকে এখানে শেষ করছি প্রিয় দর্শক আগামী পর্ব থেকে আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করব আলোচনা সেটি হচ্ছে শিশুদের স্বাস্থ্যগত উন্নয়নের জন্য আমাদের করণীয় কি সে বিষয়টি আমরা আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত